Al Hayat Media Center presents একদিন সকালে লোক চোখের আড়ালে বেরিয়ে যায় জিহাদের পথে সে একাই চলে কত রাত কেটে যায় কেঁদে চোখের জলে যুদ্ধে যাবে বলে সেই পথে চলতে চায় যেই পথে মৃত্যু নাই যেই পথে সব সুহাদা গেছে চলে এক মুজাহিদের গল্প শোনো এক মুজাহিদের গল্প শোনো একদিন সকালে লোক চোখের আড়ালে বেরিয়ে যায় জিহাদের পথে সে একাই চলে দু চোখ ছল ছল ছেড়ে সব কোলাহল ছেড়ে সব ভালোবাসার পিছু টান ফেলে একদিন সকালে লোক চোখের আড়ালে বেরিয়ে যায় জিহাদের পথে সে একাই চলে মুজাহিদের গল্প শোনো এক মুজাহিদের গল্প শোনো প্রস্তুতির মাঠে নিয়ে অস্ত্র কাঁধে নিজেকে সে নেয় ঝালিয়ে ঝালিয়ে তবু রাতের শেষে অশ্রু ছড়ায় রবের স্মরণে কাঁদে দাঁড়িয়ে প্রস্তুতির মাঠে নিয়ে অস্ত্র কাঁধে নিজেকে সেনায় ঝালিয়ে তবু রাতের শেষে অশ্রু ছড়ায় রবের স্মরণে কাঁদে দাঁড়িয়ে কোন কষ্টই যেন তাকে ছুঁতে পারে না সর্বদা শুধুই হাসে তার দিনকে ভালোবেসে কোন কষ্টই যেন তাকে ছুঁতে পারে না সর্বদা শুধুই হাসে যেন দিনের রাহে সব দিয়েছে সোপে এক আল্লাহকে ভালোবেসে এক মুজাহিদের গল্প শোনো এক মুজাহিদের গল্প শোনো তাকে যদি দেখতে হাসি মাখা মুখে রক্ত মাখা শরীরে বিশ্বকের সুবাস আসে তার সাথীরা দেখে কাঁদে আর হাসে বলে সে যাচে আজ তাই পেয়েছে তাকে যদি দেখতে হাসি মাখা মুখে রক্ত মাখা শরীরে বিশ্বকের সুবাসে তার সাথীরা দেখে কাঁদে আর হাসে বলে সে যাচেছে আজ তাই পেয়েছে আজ তাই পেয়েছে আজ তাই পেয়েছে এক মুজাহিদের গল্প শোনো এক মুজাহিদের গল্প শোনো কত রাত কেটে যায় কেঁদে চোখের জলে যুদ্ধে যাবে বলে সেই পথে চলতে চায় যেই পথে মৃত্যু নাই যেই পথে সব সুহাদা গেছে চলে এক মুজাহিদের গল্প শোনো এক মুজাহিদের গল্প শোনো এক মুজাহিদের গল্প শোনো Oh.